পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা পিস টিভি বাংলার সামনে দূরদর্শনে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন তাদেরকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন উপস্থাপন করছি আজকের আয়োজনে রয়েছে আধুনিক সভ্যতা জাহিলিয়াতের স্বরূপ বা জাহিলিয়াতের প্রতিরূপ এ পর্যায়ে আমরা পর্বভিত্তিক আলোচনায় বোঝাতে চেষ্টা করেছি যে সব ধরনের পৌত্তলিকতা শির্ক এগুলো জাহিলিয়াতের একটি রূপায়ণ ঠিক অনুরূপভাবে আজকে আমরা লক্ষ্য করছি বৈশ্বিক বলয়ে নারী স্বাধীনতার নামে যে নগ্নতা বিরাজ করছে নারীকে যেভাবে বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি বিজ্ঞাপন এর সামগ্রীতে পরিণত করা হয়েছে এবং অধিকারের নামে আজকে নারী জাতিকে মূলত অধিকার হরণের একটা গ্রাসে পরিণত হতে হয়েছে এর যে প্রতিকার মূলত এটা যে নারীর অধিকার নয় এ মর্মে আমরা আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে শোনার চেষ্টা করব আসুন আজকের আলোচক মণ্ডলীকে পরিচয় করিয়ে দিই আপনাদের সামনে রয়েছেন আমাদের সাথে শেখ শহীদুল্লাহ খান মাদানি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এবং রয়েছেন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবং উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সম্মানিত দর্শক শ্রোতা নারী আসলে মর্যাদাবান আল্লাহ সুবাহানাহ তালার একটি সৃষ্টি অথচ তাকে নিয়ে আজকে সারা বিশ্বব্যাপী যে পর্নোগ্রাফি বা বিজ্ঞাপন চলছে সেটা সত্যিকার অর্থে নারী জাতিকে মর্যাদায় বিভূষিত করার চাইতে অপমানের অধস্তন অপমানের বা অধপতনের অতল তলে নিক্ষেপ করার নামান্তর আসুন আমরা প্রথমেই শেখ শহীদুল্লাহ খান মাদানি এ ব্যাপারে ইসলাম কি বলেছে আলহামদুলিল্লাহ রবিলামিন আলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রসুলহি রবীন মোহাম্মদ ও আলা আলহি ও সাহবিহি আজমাইন আম্মাবাদ আপনি যে কথাগুলি উল্লেখ করেছেন পর্নোগ্রাফি বা বিজ্ঞাপন ইত্যাদির ক্ষেত্রে নারীদেরকে ব্যবহার করা নারীদের মূল্য কি এতই নিচে নেমে গেছে একটা ছোট্ট একটি জিনিস দাম হতে পারে তার এক থেকে দুই টাকা এটাকেও বিক্রি করার জন্য বাজারজাতকরণের জন্য একটা নারীকে সেখানে উপস্থাপন করতে হচ্ছে অমার্জিত পরিবেশে অমার্জিত পরিবেশে একটা নারীকে সেখানে উপস্থাপন করা হচ্ছে তাহলে আসলেই এটা কি নারীকে মর্যাদা দেওয়া হলো নারীর অধিকার দেওয়া হলো না সেই জাহিলিয়াতের যুগে নারীরা যেমন ভোগের পাত্র ছিল নারীরা যেমন তিরস্কারের পাত্র ছিল সেই ধরনের এই আজকে আধুনিকতার নামে নারীদেরকে সেই পথে নেওয়া হয়েছে অথচ শেখ অতীব দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের অধিকাংশ নারী সমাজ এটা কিন্তু তাদের জন্য একটা সম্মান বা মর্যাদার কারণ মনে করছে যেটা নেহায়ত একটি অযৌক্তিক এবং চরম ভুল আসলেই এটা মনে করে কখন মনে করে প্রাথমিক পর্যায়ে শেষে যখন তার পরিণতি সে অনুভব করতে পারে তখন সে উপলব্ধি করে যে আসলেই তাকে অধিকার নামে অধিকার হরণ করা হয়েছে তাকে সম্মানের সবাই মনে করে এই কথা তাকে সম্মানের নামে অসম্মান করা হয়েছে সম্মানের নামে অসম্মান করা হচ্ছে তাকে সম্মানের নামে অপমান করা হয়েছে জি তাকে উৎকৃষ্টের নামে নিকৃষ্ট করে দেওয়া হয়েছে এটা পরবর্তীতে সে অবশ্যই বুঝতে পারে জি ধন্যবাদ শেখ মাদানি আমরা আবারও আপনার কাছে আসবো এরপর যে শেখ আব্দুল রাজ্জাকবিন ইউসুফ যেটা মূলত ইসলাম অনুমোদন করে না এরকম পরিবেশে একজন নারী নিজেকে কতটা সংরক্ষিতা বা কতটা নিরাপদ মনে করতে পারেন ইসলামের ব্যাপারে কি বলেছে একটু দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আসলে নারী পৃথিবীবাসীর জন্য পুরুষের জন্য একটা অমূল্য সম্পদ এবং পৃথিবীতে জনসমাজ বেশি করার নারী একটা অমূল্য সম্পদ এই অমূল্য সম্পদের বিবরণটি আল্লাহ তালা এইভাবে পেশ করেছেন অমিন আয়তিহি আনখালাকালাকুম মিং আংফুসুকুম আজওয়াজা বলছেন তোমাদের আল্লাহ তালা তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন যেন সেখানে তোমরা শান্তি তৃপ্তি পাও আর তোমাদেরও তাদের মাঝে আল্লাহ একটা ভাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে অত্র আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে নারী হচ্ছে পুরুষের জন্য একটা শান্তি তৃপ্তির মাধ্যম যেটা মানুষ বৈবাহিক মাধ্যমে গ্রহণ করবে এটা আল্লাহ আল্লাহর দেওয়ার বিধান এখানে নারীকে এইভাবে ভুল ব্যবহার করে নারীকে হক দেওয়া হয়েছে এ কথা ঠিক নয় বরং এটাই জাহেলিয়াত তাদের যে মান মর্যাদা সে মান মর্যাদা তাদেরকে না রাখা রাস্তাঘাটে যেখানে সেখানে তাদের নামে বিজ্ঞাপন বের করা তাদের নামে পোস্টার বের করা তাদেরকে ফেস্টনে দেখানো টিভি চ্যানেলে এবং বিভিন্নভাবে তাদেরকে সামান্য জিনিস বিক্রি করার জন্য তাদের ছবি জাতির সামনে পেশ করা এটাই জাহেলিয়াত এইভাবে একজন সম্মানিত জাতির সম্মান বাড়ানো যায় না বরং এটা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ারই মাধ্যম জি অত্যন্ত মনজ্ঞ আলোচনায় এখানে একটি বিশেষ যে বিষয় নারীদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে বা সারা বিশ্বব্যাপী আজকের যে একটি স্লোগান জনপ্রিয় মুখরোচক স্লোগান বলতে হবে সমান অধিকার আর এই সমান অধিকারের নামেই মনে হয় নারীকে ঘর ছাড়া করতে বা নারীকে বাইরের বলায় আনা সবচাইতে সহজ হয়েছে এ প্রসঙ্গে দর্শকদের জি আলহামদুলিল্লাহ সমান অধিকারের বিষয়টি তো মানুষ ভুল বুঝেছে আসলে আমরা তার আগের পদক্ষেপটিকে জাতির সামনে স্পষ্ট পেশ করতে চাই সাবান বিক্রি করার জন্য একটা নারীকে ব্যবহার করতে হবে এটা জাহেলিয়ত এটা তেল বিক্রি করার জন্য নারীকে ব্যবহার করতে হবে এটা জাহেলিয়ত এটা হতে পারে না লক্ষ্য করছি আমরা যে এভরিথিং প্রত্যেকটা দ্রব্য দ্রব্য বিক্রি করার জন্য অ্যাড দেওয়ার জন্য নারীকে ব্যবহার করতে হবে একটা কোনো বিবরণ পেশ করার জন্য তার কণ্ঠ নারীর হবে একটা মোবাইল বিক্রি করার জন্য কণ্ঠ তার নারীর হবে আমরা টেলিফোনে মোবাইলে কোথাও তার বার্তায় কথা বলবো সেই কণ্ঠ নারীর হবে অবশ্যই এটা হতে পারে না এটাই কুসংস্কার এটাই হেলিয়ার কিংবা কোনো হোটেল রেস্তোরাঁ বা রিসেপশনিস্ট নারী হতে হবে এটা কখনো এটা কখনো ইসলাম চায় না জি এটা অবশ্যই জাহেলিয়াত এবং নারীকে অপমান করার একটা মাধ্যম বরং নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা নারীকে পণ্য হিসাবে ব্যবহার করা জাহেলি যুগে নারীরা যেমন পণ্য হিসাবে ব্যবহার করা হতো তথাকথিত আধুনিকতার নামে আজকে নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা যার কখনো এইভাবে ব্যবহার করে তাদের কখনো কল্যাণের আশা করা যায় না জি সাহেব আমরা আসছি আপনার কাছে আমি একটু সাহেব মাদানির কাছে বলবো যে জাহেলি যুগে নারীদের ব্যবহার বা নারী যে লাঞ্ছিত হতো এ মর্মে আমরা অনেক কিছু শুনেছি তো মূলত সে সময় নারী কতটা অধিকার বঞ্চিতা ছিল এমনকি যেটা ইতিহাসে এসেছে যে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এ প্রসঙ্গে একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আসলে নারীদেরকে সেই সময় জাহেলি যুগে নারীরা কত নির্যাতনের নিম্ন স্তরে পৌঁছে গেছিল যেটি বলার অপেক্ষা রাখে না নারী এর কথা শুনলেই পুরুষদের মুখ চেহারা বিবর্ণ হয়ে যেত যখন নারী যেটা আল্লাহ সুবাহ কোরআনুল করিমেও তুলে ধরেছেন ও ওয়াইদা বুসেরা যখন তাদেরকে নারী বা তার মেয়ে সন্তান জন্ম লাভ করেছে বলে সুসংবাদ দেওয়া হতো তার চেহারা তখন কালো হয়ে যেত যে আমি সমাজে কিভাবে মুখ দেখাবো আমার ঘরে মেয়ে সন্তান জন্ম লাভ করেছে এত পর্যায়ে যদি যখন স্বাভাবিক ভাবে স্বাভাবিক ভাবে মেনে নিত না যার ফলে মেয়ে জন্ম লাভের পরে তাকে জীবন্ত কবর দিয়ে সমাজে সম্মানিত হওয়ার চেষ্টা করত এই পর্যায়ে তারা ছিল কিন্তু সেই পর্যায় থেকে ইসলাম এসে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এসে নারীদের মর্যাদাকে কত ঊর্ধ্বে তুলে দিয়েছেন জিজ্ঞাসা করা হলো সন্তান তার বাবা মা কার সাথে তার সদ্ব্যবহার প্রদর্শন করবে কার অধিকার সবচেয়ে বেশি বললেন তোমার মায়ের মায়ের বললেন তারপরে কার বললেন তোমার মায়ের বললেন তারপরে কার বললেন তোমার মায়ের চতুর্থবার বললেন তোমার বাবার ইসলাম এই সম্মান দিয়েছে কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় আবারও সেই চাকা যেন ঘুরে আসছে ওই জাহিলি যুগে যেমন নারীদেরকে নির্যাতন নিষ্পেষণের ও লাঞ্ছনা অপমানের সর্বনিম্ন স্তরে রাখা হয়েছিল ঠিক আজকেও যেন ইসলামের এই সুন্দর ব্যবস্থা এ সুন্দর অধিকারকে ভুলে গিয়ে নারীদেরকে সেই দিকেই ফিরে দুঃখ এখানেই যে তখনকার দিন ছিল যে জাহেলিয়াতের দুর্বেদ্ধ অমানিসায় মানুষ ছিল তিমিরাচ্ছাদিত বা নিমজ্জিত কিন্তু আজকে সভ্যতা সংস্কৃতির যুগে জি অধিকারের বিষয়টি বলছিলেন অধিকারের বিষয়টি আল্লাহ তালা স্পষ্টভাবে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাদি আলাইহিন্না বিল মারুফ বিল মারুফ পুরুষ যেমন নারীর কাছে ভালো আচরণের অধিকার রাখে নারীও তখন পুরুষের কাছে ভালো আচরণের অধিকার রাখে জি শেখ আমরা আলহামদুলিল্লাহ আপনার কাছে আবার আসছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও এ বিষয়ের উপরে আপনাদের সামনে মনজ্ঞ আলোচনা উপস্থাপন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 জাহিলিয়াতের প্রতিরূপ এ আলোচনায় আমরা বিরতির পর আবারও ফিরে যাব শেখ আব্দুর জাকবিন ইউসুফের কাছে যে কথা উনি বলছিলেন জি এক নারী বুঝছে যে আমাদেরকে পুরুষের সমান মর্যাদা দেওয়া হয়নি এটা অজ্ঞতার কারণেই তারা বুঝেছে কেননা আল্লাহ তালা বলছেন যে পুরুষের জন্য অধিকার রয়েছে নারীর ওপরে আর নারীর অধিকার রয়েছে পুরুষের উপরে পাল্টা পাল্টি দুটা বাক্য আল্লাহ তালা উল্লেখ করেছেন বরং আল্লাহ সুবাহ আরেক জায়গায় জি একেবারে কাছাকাছি করে দিয়েছেন হন্না লিবাসুল্লাকুম আল্লাহ উল্লেখ করেছেন যে তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক একজন নারীর বেঁচে থাকার জন্য সুন্দরভাবে বেঁচে থাকার জন্য একটা পুরুষের যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ দিয়েছেন এবং একজন পুরুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যতটুকু লাগবে নারীর পক্ষ থেকে আল্লাহ তা দিয়েছেন এর পরে যেটুকু আল্লাহ বলেছেন পুরুষের একটা ভিন্ন মর্যাদা নারীর ওপরে রয়েছে এই বাক্যটুকু বলার পরে আল্লাহ তালা বলছেন যে এ ব্যাপারে তিনি পরাক্রমশালী পরাক্রমশালী এই কথাটা বলে বুঝাচ্ছেন তোমরা ভুল বুঝে যদি আমার উপরে আপত্তি পেশ করো সারা পৃথিবীর মানুষ আপত্তি পেশ করে আমাকে পরাজয় করতে পারবা না আমি সারা পৃথিবীর বোকা বিজ্ঞানীকে বলে দিচ্ছি আমি পরাক্রমশালী এর পরের শব্দ তিনি বলছেন হাকিম তার মানে তিনি যা করেছেন তা ঠিক করেছেন তিনি সুবিজ্ঞ তিনি মহাজ্ঞানী তিনি প্রজ্ঞাময় যতটুকু নারীর প্রয়োজন ততটুকু আল্লাহ দিয়েই তাকে সৃষ্টি করেছেন যতটুকু পুরুষের বেশি অধিকার থাকা প্রয়োজন ততটুকু আল্লাহ দিয়েই তাকে সৃষ্টি করেছেন এখানে আর একটা কথা আমরা বলতে পারি যে যেটুকু অধিকার পুরুষের জন্য বেশি রয়েছে সেটুকু আল্লাহ তালা বলছেন আর রিজাল কাউমুনা আলান নিসা না আসলে মোহতারাম এখানে বিষয়টাকে উল্টাভাবে কিভাবে বোঝানো হয় বোঝানো হয় যে একজন নারীর দুইজন নারীর সমান একজন পুরুষের ওয়ারিসি সম্পদে অধিকার দেওয়া হয়েছে মিরাস নির্ণয়ের ক্ষেত্রে সুতরাং নারীকে অর্ধেক পুরুষকে তার দ্বিগুণ দেওয়া হয়েছে আসলে এটা তো হলো সুবিধাবাদীর চিন্তা সুবিধাবাদ দিচ্ছেন বা বলা যেতে পারে এটা একটা অন্ধ মানুষের দর্শন ছাড়া কিছুই নয় কিছুই না কারণ তাকে আগে লক্ষ্য করতে হবে যে নারীর দায়িত্ব কিভাবে পুরুষকে দেওয়া হয়েছে যেই নারীর ভরণ পোষণ যেই নারীর চলাফেরা যেই নারীর থাকা বসা যেই নারীর সব কিছু দায়িত্ব পুরুষকে দেওয়া হয়েছে তাহলে সে এর পরে যদি নারীকে এই অংশটুকু দেওয়া হয় তাহলে এটা তো তার জন্য বনাস এটা তার জন্য বোনাস অন্য বস্ত্র চিকিৎসা কারণ ইসলাম বিষয়টি তার কাছে রাখাই হয়নি ইসলাম পিতাকে সুসংবাদ দিল যে যদি দুজন মেয়েকে বা তিনজন মেয়েকে সে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করে তাহলে একবার সুসংবাদ হলো সে জান্নাতে যেতে পারবে দ্বিতীয় সুসংবাদ হলো জাহান্নাম তার জন্য আড়াল হয়ে যাবে অতএব পিতাকে দায়িত্ব দিল এই প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব নারীর হলো পিতার কাঁধে পুরুষের কাঁধে পুরুষের কাঁধে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে পিতা সোপর্দ করবে তার উপযুক্ত স্বামীর কাছে এই নারীর দায়িত্ব সম্পূর্ণ পেয়ে গেল সেই স্বামী আজীবন মৃত্যু পর্যন্ত তাকে দায়িত্ব নিতে হবে সুতরাং তার নিজস্ব কোনো আর অর্থ সম্পদের প্রয়োজন হয় না সবকিছুর দায়িত্ব ইসলাম দিয়েছে এখানে শুধুমাত্র তার একটা বনাস বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো যে আজকে যারা আধুনিক নারীবাদী অতি উৎসাহী নারীদেরকে নিয়ে খুব মাতামাতি করছেন সারা বিশ্বে অথচ দেখা যাচ্ছে যে আজকে একটি অভিশপ্ত যৌতুকের করাল গ্রাসে নারী সমাজ বিধ্বস্ত হয়ে যাচ্ছে সেখানে কিন্তু এই নারীবাদীরা উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি অথচ ইসলাম সেখানে একটি সুন্দর সেখানে ইসলাম দেখেন সেখানেও ইসলাম নারীকে কিভাবে উপকৃত করেছে ইসলাম সম্পূর্ণভাবে অন্যায়ভাবে যৌতুক বা এটাকে সম্পূর্ণ ইসলাম হারাম করে দিয়েছে উপরন্ত নারীর জন্য একটা বিশেষ বাজেট ইসলাম সেখানে নির্ধারণ করে দিয়েছে তাহলে বিয়ে করতে হলে তাকে মহর নির্ধারণ করে সেটা পরিশোধ করে তাকে বিয়ে করতে হবে তা নারীর জন্য সেখানে একটা বিরাট বাজেট ইসলাম নির্ধারণ করে দিয়েছে অপরন্ত আবার এদিকে সেই যৌতুককে হারাম করে দিয়েছে এরপরে আর কি বাকি থাকে যে আমরা এই বিষয়টি আরও সমাজের কাছে এভাবে স্পষ্ট করতে চাই যে নারী বা নারীবাদী যারা ভাবে এ বিষয়টি নিয়ে যারা ভাবে তারা যে দুইটি বিষয়ে আপত্তি পেশ করেছে যেটা আপনি বলছিলেন যে এক শ্রেণীর মানুষ বা এক শ্রেণীর নারী বুঝে নিল যে আর্থিকভাবে আমাদেরকে অর্ধেক দেওয়া হয়েছে সাথে সাথে বিবাহের ক্ষেত্রে আমাদের মর্যাদা দেওয়া হয়নি যেভাবে পুরুষের মর্যাদা দেওয়া হয়েছে তাদের দুইজন তিনজন চারজন স্ত্রীর অধিকারের সুযোগ দেওয়া হয়েছে বিষয়টি আমাদের এরকম করা হয়নি আমরা প্রথমত সামাজিকভাবে এটা দেখতে পারি যে দুইজন পুরুষ নারী ভাই বোন পনেরো বিঘা তার পিতার সম্পত্তি ছিল দশ শতক নিয়েছে ভাই আর পাঁচ শতক নিয়েছে বোন তারপর এই বোন আরেকটা পরিবারে গেছে ঠিক তাদেরও ছিল পনেরো শতক জমি তারা ছিল দুই ভাই বোন তো তার ভাই নিয়েছে দশ শতক আর তার বোন নিয়েছে পাঁচ শতক এবার এই মেয়ে ওই পরিবারে গেল আর ওই মেয়ে এই পরিবারে আসলো ওই মেয়ে এই পরিবারে আসলো তো ওর স্বামী দশ শতক পেয়েছে আর এই পাঁচ শতক নিয়ে গেল স্বামী স্ত্রী মিলে পনেরো শতক আছে আমার এ মেয়ে এই পরিবার দুজন পনেরো শতক আছে আসলে এটা হচ্ছে তাদের জ্ঞানের ঘাটতি এটাই সুন্দর করে এটা দেখতো তাহলে এটা হতো না আরেকটা জিনিস এটা আমরা একটা সমাজের দৃষ্টিকোণ দেখাচ্ছি কিন্তু আসলে আরো সামাজিক ভাবে প্রশ্ন থেকে যায় মাঝখানে এই মেয়ে কিন্তু একটু মহারানা থেকে আবার কিছু অর্থ সে নিজে হ্যাঁ। মালিকানায় আরেকটা সম্পদ নারীর জন্য এটা স্থায়ীভাবে জমা হয়ে যায় মোহরের বিষয়টি পুরুষকে দিতে হয় পুরুষ মোহর পায় না পায় না আল্লাহ তালা মর্যাদা তার বেশি করতে গিয়ে সামাজিক ভাবে তাকে অনেক দেওয়ার অনেক দেওয়ার একটা পথ করেছেন তার একটা মোহরের ব্যবস্থা করে দিয়েছেন যেটা স্থায়ী সম্পদ তাকে দিতেই হবে দিতেই হবে নারীর আর পুরুষের বিষয়টি আরো দেখার বিষয় আছে সামাজিকভাবে যে একজন মেয়ে যদি কারণবশত তালাক প্রাপ্তা হয় তাহলে সে তার ভাইয়ের তার পিতার কাছেই যাবে তার ভাইয়ের কাছেই যাবে কোনো কারণবশত যদি কোনো নারীর স্বামী মারা যায় তাহলে তাৎক্ষণিকভাবে এই নারী তার ভাইয়ের কাছে ফিরে যাবে তাহলে বোঝা যাচ্ছে যে আর্থিক বিষয়টি একজন নারীর উপরে যত প্রয়োজন পুরুষের উপর তার চেয়ে অনেক অনেক বেশি প্রয়োজন নারী ও পুরুষের উভয়ের মাঝে যতগুলি সন্তান আসবে এই সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার নারীর দায়িত্ব না পুরুষের দায়িত্ব সব পুরুষের সব পুরুষের দায়িত্ব সুতরাং এই অংশটুকু তার জন্য আরো যথেষ্ট নয় বরং তার নামে অর্থ বরাদ্দ করেছে এটুকু আল্লাহর বিশেষ দয়া এজন্য আমরা বলি যে আসলেই সম অধিকার কখনো নয় এটি বলাটা ঠিক নয় বরং বলা দরকার ন্যায্য অধিকার ন্যায্য অধিকার ইসলাম এখানে ন্যায্য অধিকার দিয়েছে যেখানে যেটা প্রয়োজন সেটা ইসলাম অধিকার শব্দটা ব্যবহার করাই হচ্ছে অজ্ঞতা এটাই জাহেলিয়া তারা যদি আসলে জ্ঞান রাখতো তাহলে এই সমধিকর শব্দটা ব্যবহার করতো না যেটা কেননা কোন সমাতেই তার সম্পদের প্রয়োজন হচ্ছে না সম অধিকার মানে কি সম অধিকার মানে হলো ধরে নেন স্বামী স্ত্রী দুজনের যদি চারটা বাচ্চা হয় তাহলে দুই বাচ্চাকে পালন করতে হবে স্বামী দুই বাচ্চাকে পালন করবে কে স্ত্রী সম অধিকার এটাই যে ওই কথাটা অর্থ নেওয়ার ক্ষেত্রে আছেন আপনি ক্ষেত্রে নেই স্ত্রীর অজ্ঞ মানুষের সামনে যারা সম অধিকারের দাবি পেশ করেছে এবং এক শ্রেণীর অজ্ঞ নারীর সামনে যারা ওই দাবিকে সমর্থন জানিয়েছে তাদের ভেবে দেখা দরকার যে প্রথম সম্পদ অর্থ ব্যয় করার মালিকানা পিতার হাতে পিতার হাতে দ্বিতীয় অর্থ সম্পদ ব্যয় করার মালিকানা হচ্ছে স্বামীর হাতে সাথে সাথে এই পরিবারে যত বাচ্চা ছেলে মেয়ে আসছে সমস্ত দেখাশোনা স্বামীর উপরে তাহলে কোনো সমাতে কোনো পর্যায়ে নারী জিম্মেদারি হিসাবে পয়সা ব্যয় করবে এরকম কোন সুযোগ সামাজিক ভাবেও তার দেখা যায় না স্বামীর সম্পদ থেকে কোনো নারী যদি দান করে তাহলে দুইজনই সময়ে নেকি পাবে এটাও তার পৃথক ভাবে ভাবার প্রয়োজন নেই সে এরই ফাঁকে তার নামে যেটুকু সম্পদ আছে সেটুকু দান করুক বেশি নাকি হবে সেটা ভিন্ন কথা সেটা ভিন্ন কথা সুতরাং সম্মানিত সুদী দর্শক আমরা কখনো এ মর্মে আজকে জাহিলিয়াতের যে ছড়াছড়ি চতুর্দিকে চলছে নারী স্বাধীনতার নামে অত্যাগ্রহী বা নারীবাদীরা যে বিষয়টি উপস্থাপন করছে এটা কখনো নারী সমাজের জন্য ও- উপকৃত হবার বিষয়বস্তু নয় এটা এক ধরনের জাহিলিয়াত এর থেকে আল্লাহ সুবাহ আমাদের বিরত থাকার তৌফিক দান করুন আমিন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمة الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله رب العباد ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله رب العباد غير الله رب العباد أمة